মনে করা এটা একটা ভ্রান্ত বেদাতি ধারণা এই রাতকে কি মনে করা তকদির লিখার রাত সেজন্য বেশি বেশি নফল পড়ে আল্লাহর কাছ থেকে তকদিরটা কোন রং করে ভালো করো গোটা বছরের তকদিরটা এই রাতে আল্লাহর কাছে কান্নাকাটি করে ভালো করো এই এক ভ্রান্ত ধারণা ভ্রান্ত ধারণা এই রাত ভাগ্য রজনী নয় যদি বাৎসরিক তকদির কথা বলে এক তো সারা জীবনে তকদির প্রত্যেক মখলুকের পাক আসমান জমির সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে লিখে রেখেছেন সেই হাদিস রয়েছে আর যদি বলেন যে বাৎসরিক একটা লিখনি হয় বা ফয়সালা ফেরেস তাদেরকে দেওয়া হয় তো সেই রাতটি লাইলাতুল কাদার সেটা পনেরো সাবান নাই সেটা পনেরো সাবান নাই লাইলাতুল কাদার সম্পর্কে আল্লাহ বলছেন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম যেই বরকতের রাতে কোরআন নাজেল হয়েছে যেই লাইলাতুল কাদারে কোরআন নাজেল হয়েছে সেটা রমজানে না সাবানে সেটা রমজানে রমজানের ওই বেজোড় একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ এই রাতগুলির কোন একটি রাত হচ্ছে লাইলাতুল কাদার সেই রাতে প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ হেকমতের কাজের ফয়সালা করা হয় হেকমতের কাজ মানুষের ভাগ্য তকদির তাহলে এই ফিহা ইউফরাকো কুল্লা আমরিন হাকিম সুরায় দোকানে যে শুরুতে রয়েছে এই আয়াতের আলোকে আর সুরায় কদরের আলোকে কাদার মানে তকদির হয় লাইলাতুল কাদারকে লাইলাতুল কাদার কেন বলা হয় বেশ কয়েকটা কারণ মধ্যে একটা হচ্ছে এটা হচ্ছে তকদিরের রাত তাহলে তকদিরের রাত হচ্ছে কোনটি লাইলাতুল কাদার রমজান মাস তকদিরের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন কোন দিনে দোয়া করবেন লাইলাতুল কাদারে দোয়া করেন আর না হলে সারা সারা বছর দোয়া করেন যে কোনো সময় আল্লাহ আমার ভাগ্যটা ভালো করেন হ্যাঁ আমার ছেলে মেয়ে ভালো করো আমার জীবনটা ভালো কর আমার দুনিয়া আখেরাত ভালো করো সবসময় দোয়া করেন কিন্তু এই নিষ্ফের সাবানে শয়ে বরাত নাম দেবেন আর বলেন ভাগ্য রাজনী এটা বেদাতি ধারণা